মাঝ দরিয়ায় উঠিয়াছে হয় ঝড় তুফান ক্ষুব্ধ মাতাল ঢেউ উত্তাল ঝঞ্ঝাবান মাঝ দরিয়ায় উঠিয়াছে হয় ঝড় তুফান ক্ষুব্ধ মাতাল ঢেউ উত্তাল ঝঞ্ঝাবান বন্ধু তোমরা পেও না কভয় ছুড়ে ফেল সব দ্বিধা সংশয় তোমাদেরই জয় হবে নিশ্চয় মুক্ত স্বাধীন দিল আজাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ زندہ زندہ زندہ زندہ باد باد باد باد زندہ باد زندہ باد زندہ باد আগকা পুরুষ তন্দ্রা বেহুশ ভীরু মাতাল কষে ধরো হাল ভাঙা মাছ তুল উড়াও পাল কাগকা পুরুষ তন্দ্রা বেহুশ ভীরু মাতাল কষে ধরো হাল ভাঙা মাছ তুল উড়াও পাল ছাড়ো মরসিয়া কন্দন রোল ছাড়ো অন্যায় অতীতের ভুল ওঠো গরুজিয়া হয়েও না বেকুল পালাবে নিঠুর মরণ ফাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বজ্রনীনাদে মহাপ্রলয়ের দাউ আজান জাগিয়া উঠুক শহীদের খুন গাজির প্রাণ বজ্রনীনাদে মহাপ্রলয়ের দাও আজান জাগিয়া উঠুক শহীদের খুন গাজির প্রাণ রণডঙ্কার ছর হুঙ্কার ঢালিয়া দেখাও কত খুনকার তোমাদের খুনে নিশিথ গগনে উদিবে আবার রক্ত চাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ যতদিন ভবেতে জীবে না পথ গোমরাহির ততদিন রবে দরিয়ায় ডুবে পাবে না তীর যতদিন ভবেতে জীবে না পথ গোমরাহির ততদিন রবে দরিয়ায় ডুবে পাবে না তীর কেদে মুসাফির হারায়েছে হুশ কাঁদে বন্দরে হাজারো মানুষ হেলায় তোমার ধুলায় মিশিবে লাখ হৃদয়ের স্বপ্ন সাধ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ গর্ব কথার মুছে যাওয়া স্মৃতি হারানো তাজ সোনালী যুগের ইতিহাস আলো ফিরিয়ে আজ গর্বগাথার মুছে যাওয়া স্মৃতি হারানো তাজ সোরানি যুগের ইতিহাস আনো ফিরিয়ে আজ ইমানের জুসে যাহারা মাতিয়া সমরে দিয়াছে বক্ষ পাতিয়া সেই জুষে সেই শহীদি কাপেলা দিকে দিকে পুনঃ কাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ যাও ভেঙে যাও অবিশ্বাস আকাশের ঘূর্ণিপাক দাও খুলে দাও উৎপীড়িতের রুদ্র মতবাদ যাও ভেঙে যাও অবিশ্বাসের ঘূর্ণিপাত দাও খুলে দাও উৎপীড়িতের রুদ্ধবাদ ঘুমন্ত বীর জাগ হে আবার কাণ্ডারি তুমি আজকে সবার ওঠো জেগে ওঠো নয়া জামানার সাহসী নাবিক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মাঝ দরিয়ায় উঠিয়াছে হয় ঝড় তুফান ক্ষুব্ধ মাতাল ঢেউ উত্তাল ঝঞ্ঝাবান মাঝ দরিয়ায় উঠিয়াছে হয় ঝড় তুফান ক্ষুব্ধ মাতাল ঢেউ উত্তাল ঝঞ্ঝাবান বন্ধু তোমরা পেও না কভয় ছুড়ে পেল সব বৃথা সংশয় তোমাদের জয় হবে নিশ্চয় মুক্ত স্বাধীন দিল আজাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ زندہ زندہ زندہ زندہ باد باد باد باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد